বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুলমতিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রাসুলহি নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে জাকাতের আলোচনায় আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্বে আমরা জাকাত একাধিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছি আজকে আমরা জাকাতের একটি অন্যতম অংশ যে পাঁচ শ্রেণীর জাকাত দিতে হয় তার মাঝে একটি হচ্ছে গৃহপালিত পশুর জাকাত গৃহপালিত পশুর জাকাত আল্লাহ সুবাহানা হাত আলা যাকে গৃহপালিত পশু এ সম্পদ দান করেছেন তাকে অবশ্যই এই গৃহপালিত পশুর সঠিক নিয়ম নীতি অনুযায়ী জাকাত দিতে হবে গৃহপালিত পশুর জাকাত সংক্রান্ত বিষয়ে কতগুলি বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হলো এক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে সাধারণত চারটি শর্ত এই শর্তের আলোকে এক্ষেত্রে জাকাত ফরজ হওয়া ও না হওয়ার বিষয়টি জাকাত ফরজ হওয়ার জন্য চারটি শর্ত প্রথম শর্ত হল গৃহপালিত পশু নির্দিষ্ট পরিমাণে হতে হবে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে যদি নির্দিষ্ট পরিমাণে না হয় তাহলে জাকাত ফরজ হবে না যেমন আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম হাদিসে বলেন পাঁচটির কম যদি কারো কাছে উট হয়ে থাকে তাহলে এতে জাকাত নেই হাদিসটি সহি বুখারির এক হাজার চারশত সাতচল্লিশ নম্বর হাদিস অন্যভাবে হাদিসটি সহি মুসলিমেও এসেছে নয় শত উনআশি নম্বর হাদিস তাহলে আমরা জানলাম যে গৃহপালিত পশুর জাকাত হওয়ার ক্ষেত্রে শর্ত হলো সর্বনিম্ন একটি পরিমাণ রয়েছে এই পরিমাণে হলে জাকাত দিতে হবে যদি না হয় তাহলে তার জাকাত ফরজ নয় ওটের ক্ষেত্রে সেই পরিমাণ হচ্ছে সর্বনিম্ন পাঁচটি উঠ হতে হবে ঠিক একইভাবে আরও বলেন ও ইদা কানাত সাইমাতুর রাজুলে না কেসাতুমিন আরবাইনা শাহ ফলাই সাফিহা যদি কারো ছাগল ভেড়া বা দুম্বা এই জাতীয় পশু থাকে তাহলে সেই পশু যদি চল্লিশের কম হয় কারো ছাগল রয়েছে কিন্তু চল্লিশটির কম ভেড়া রয়েছে কিন্তু চল্লিশটির কম দম্বা রয়েছে কিন্তু চল্লিশটির কম তাহলে তার উপর জাকাত ফরজ হবে না রসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত যেটি সহি বুখারির হাদিস এক হাজার চারশত চুয়ান্ন নম্বর হাদিস সুতরাং অনুরূপভাবে গরুর ক্ষেত্রেও মাদ আল্লাহ আনহু বলেন বা আসানি রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ওসাদ্দিক আহলা ইয়ামান ফা আমারানি আন আহুদা মিনাল বাকারি মিন কুল্লি সালাসিনা তাবিআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন ইয়ামানে তাদের সদকা জাকাত কালেকশনের জন্য পাঠালেন আমাকে নির্দেশ দিলেন আমি যেন মিনাল তিরিশটি যদি গরু হয় তাহলে সেই তিরিশটি গরু থেকে এক বছরের একটি বাচ্চা গরুর বাচ্চা আমি জাকাত হিসাবে নেব খুললে আর বাইনা মুসিন্না যদি চল্লিশটি হয়ে থাকে তাহলে সেই চল্লিশটির ক্ষেত্রে আমি একটি দুই বছরের বাচ্চা বা গরু দুই বছর বয়স হয়েছে এমন গরু একটি জাকাত নেব তাহলে এই হাদিসগুলি এ হাদিসটিও সহি হাদিস যেটি মুসনাদে আহমাদে এসেছে এবং আবুদাউদে এসেছে আবুদাউদের এক হাজার পাঁচশত ছিয়াত্তর নম্বর হাদিস বিজিত এসেছে ছয়শত তেইশ নম্বর হাদিস তাহলে এই হাদিসগুলি থেকে প্রমাণিত হয় গৃহপালিত পশুর জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো নিঃসাব পরিমাণ হওয়া নির্দিষ্ট একটি পরিমাণ রয়েছে সেই পরিমাণে হতে হবে তার কম হলে জাকাত নেই উঁটের ক্ষেত্রে তা হলো পাঁচটি উঁট হতে হবে এর কম হলে জাকাত নেই গরুর ক্ষেত্রে তাহলে তিরিশটি হতে হবে এর নিচে হলে জাকাত নেই ছাগলের ক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে চল্লিশটি হতে হবে এর নিচে হলে জাকাত নেই দ্বিতীয় শর্ত আইয়াহুলা আলা আনাম হাউলুন কামেলুন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন লা জাকাতা ফিমালিন হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল হাদিসটি তিরমিজির হাদিস ছয়শত একত্রিশ নম্বর হাদিস এবনে মাজাও এসেছে হাদিসটি সহি হাদিস এবনে মাজার এক হাজার সাতশত বিরানব্বই নম্বর হাদিস হাউল কোনো মাল এর জাকাত হবে না যতক্ষণ না সেই মালে এক বৎসর পূর্ণ হয় এটা সাধারণত কোন ক্ষেত্রে স্বর্ণরূপের ক্ষেত্রেও এ শর্ত ব্যবসায়ী সম্পদের ক্ষেত্রেও এ শর্ত গৃহপালিত পশুর ক্ষেত্রেও এ শর্ত অনুরূপভাবে সঞ্চিত অর্থ সম্পদের ক্ষেত্রেও এ শর্ত অনুরূপভাবে স্বর্ণরূপের অলঙ্কারের ক্ষেত্রেও এ শর্ত আর ক্ষেত খামারের জমিন থেকে উৎপাদিত ফসল ও ফলের সেক্ষেত্রে জাকাতের নিয়ম হলো যখন এই সেই ফসল জমিন থেকে তোলা হবে সেই সময়ে জাকাত দিতে হবে সেখানে এক বছর পূর্ণ হওয়ার কোনো শর্ত নয় রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাহলে এই ক্ষেত্রে শর্ত দিয়েছেন গৃহপালিত পশুর ক্ষেত্রে দ্বিতীয় শর্ত হলো আপনার অধীনে পাঁচটি উঁট হলে পূর্ণ এক বছর থাকতে হবে তারপর জাকাত ফরজ আপনার অধীনে তিরিশটি গরু হলে পূর্ণ এক বছর থাকতে হবে তারপর জাকাত ফরজ আপনার অধীনে চল্লিশটি ছাগল হলে পূর্ণ এক বছর থাকতে হবে তারপর জাকাত ফরজ না হলে জাকাত ফরজ নয় তৃতীয় শর্ত আংতাকুনা সায়েমা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ও ফি সদকাতিল গানামে ফি সায়েমাতিহা ইদাকানাতা আরবাহিনা ইলামিয়া ও ইশরিন সাতুন ছাগল হোক গরু হোক উঁট হোক গৃহপালিত পশুর জাকাতের ক্ষেত্রে সেক্ষেত্রে এটিকে হতে হবে সা সায়েমা সায়েমা বলা হয় এমন প্রাণীকে যা বছরের অধিকাংশ সময় নিজে নিজে চড়ে বেড়ায় এটাকে দেখাশোনার জন্য খাওয়ানোর জন্য অন্য কিছু ব্যয়ভার বহন করতে হয় না তেমন কিছু ব্যয়ভার বহন করতে হয় না সামান্য হয়তো একজন পাহারাদার রয়েছে একজন রাখাল রয়েছে সারা বছর এমনি চলছে সুতরাং আমরা আমাদের অনেক গৃহপালিত পশু রয়েছে যেগুলিতে বাড়িতে পাহারাদার রেখে সকাল সন্ধ্যা প্রচুর পরিমাণে তা খাওয়ার আয়োজন দিতে হয় সব কিছু এমন পশু ছাগল হোক গরু হোক উঁট হোক তাহলে সেগুলি জাকাত ফরজ নয় চতুর্থ শর্ত আনলা তাকুনা আমিলা গৃহপালিত পশু বুঝলাম এর পরিমাণ ঠিক রয়েছে বুঝলাম নেশাব যেটা সেটা ঠিক এবং এটার বৎসরও পূর্ণ হয়েছে যা সে নিজে নিজে চড়ে বেড়ায় কিন্তু এগুলোকে যদি আবার কাজে ব্যবহার করা হয় তাহলে এমন পশুর ক্ষেত্রে জাকাত ফরজ নয় সুবাহান আল্লাহ ইসলাম এক্ষেত্রে জাকাতের বিধান দিয়েছে কিন্তু কত শর্ত দিয়েছে এক্ষেত্রে যেন মানুষের জন্য কষ্টকর না হয় আপনি আপনার হাল চাষের জন্য গরু রেখেছেন আপনার বাহনের জন্য উঁট রেখেছেন তাহলে সেগুলির ক্ষেত্রে কোনো জাকাত ফরজ নয় সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে গৃহপালিত পশু বা চতুষ্পদ জানুয়ারির জাকাত যেগুলি সেগুলির ক্ষেত্রে এই চারটি শর্ত প্রথম শর্ত হলো নির্দিষ্ট পরিমাণ হতে হবে অর্থাৎ গৌটের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ পাঁচ গরুর ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ ৩০ ছাগল ভেড়ার ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ হলো চল্লিশ তাহলে জাকাত ফরজ হবে এর নিচে যদি হয় তাহলে হবে না দ্বিতীয় শর্ত হলো এই পরিমাণ পশু আপনার অধীনে পূর্ণ এক বছর থাকতে হবে আপনার অধীনে হয়তো তিরিশটি গরু রয়েছে বছর পূর্ণ হতে একটি মারা গেল তাহলে শেষ মাথায় বছরের শেষ মাথায় তিরিশটি নেই আপনার উপর জাকাত ফরজ নয় অনুরূপভাবে আপনার কাছে চল্লিশটি ছাগল রয়েছে বছর শেষ হতে না হতে দেখা যায় যে একটি দুটি মারা গেল অথবা হারিয়ে গেল চল্লিশটি নাই তাহলে আপনার উপর জাকাত ফরজ নয় এই পরিমাণ পাঁচটি উঁট অথবা তিরিশটি গরু অথবা চল্লিশটি ছাগল পূর্ণ এক বছর আপনার অধীনে থাকতে হবে তাহলে এর জাকাত ফরজ হবে না হলে জাকাত ফরজ নয় তৃতীয় শর্ত হলো এটা হতে হবে সায়েমা যা বছরের অধিকাংশ দিনেই মাঠে নিজে নিজে চড়ে বেড়ায় এর পিছনে তেমন ব্যবহার আপনাকে বহন করতে হয় না চতুর্থ শর্ত হলো আল্লাহ তাকুনা আমিলাতান এ পশুটা যেন এমন না হয় যেটাকে আপনি আপনার সেচের জন্য ব্যবহার করেছেন বাহনের জন্য ব্যবহার করেছেন বা আরও কোনো হাল চাষের জন্য ব্যবহার করেছেন এমন যেন এ পশু না হয় এই শর্তের আলোকে যখন আপনি পশুর মালিক হবেন তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে আমরা পূর্বে আলোচনা করেছি চতুষ্পদ জন্তুরও জাকাত ফরজ হয় কিন্তু এক্ষেত্রে চারটি শর্ত রয়েছে আশা করি আপনাদের শর্তগুলি মনে রয়েছে এখন আমরা আসি জাকাতের একটু পদ্ধতি বর্ণনা করি সংক্ষিপ্তভাবে কিছু আমরা সংখ্যা বর্ণনা করব কারো অধীনে যদি সর্বনিম্ন পাঁচটি উঁট হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে পাঁচটি উটের নিচে যদি থাকে কারো কাছে চারটি উট তথা ধরে নেন কারো কাছে এক থেকে চার উট রয়েছে তাহলে তার উপর জাকাত ফরজ নয় যখন পাঁচটি উঠবে তাহলে জাকাত ফরজ হবে পাঁচটা থেকে কত পাঁচ থেকে নয় পর্যন্ত যদি উঠ হয় কারো অধীনে থাকে পণ্য এক বছর এবং সেগুলি সায়েমা হয় কোনো কাজে ব্যবহার করা হয় না তাহলে পাঁচ থেকে নয় পর্যন্ত হলে এর জন্য একটি ছাগল জাকাত দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পশুর জাকাত সংক্রান্ত আরেকটু বিস্তারিত আলোচনা করব এ পর্যায়ে একটু সামান্য বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো ইনশা আল্লাহ আল্লাহ সুবাহানহতালা বিষয়গুলি আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করে জাকাত এর বিষয়টি পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারা আজ সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শরিয়তের শিক্ষা শরীয়ত প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত তৌহিদের প্রচার তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হলো তহিদ এটা হলো শিরিক এটা হলো সহি এটা হলো জহিদ দাওয়াতের দায়িত্ব সন্ন্যাতকে মূল্যায়ন করুন এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজাফর বিন মহসিন বেদাতের সঙ্গে সন্ন্যাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সোমনাথের লক্ষ্য পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আবার ফিরে আসছি আমরা আমাদের সেই জাকাতের আলোচনায় আমরা বলছিলাম গৃহপালিত পশুর বা চতুষ্পদ পশুর জাকাত সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমরা পূর্বে আলোচনা করেছি চতুষ্পদ জন্তুরও জাকাত ফরজ হয় কিন্তু এক্ষেত্রে চারটি শর্ত রয়েছে আশা করি আপনাদের শর্তগুলি মনে রয়েছে এখন আমরা আসি জাকাতের একটু পদ্ধতি বর্ণনা করি সংক্ষিপ্তভাবে কিছু আমরা সংখ্যা বর্ণনা করব কারো অধীনে যদি সর্বনিম্ন পাঁচটি উঁট হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে পাঁচটি উটের নিচে যদি থাকে কারো কাছে চারটি উট তথা ধরে নেন কারো কাছে এক থেকে চার উট রয়েছে তাহলে তার উপর জাকাত ফরজ নয় যখন পাঁচটি উট হবে তাহলে জাকাত ফরজ হবে পাঁচটা থেকে কত পাঁচ থেকে নয় পর্যন্ত যদি উঁট হয় কারো অধীনে থাকে পণ্য এক বছর এবং সেগুলি সায়েমা হয় কোনো কাজে ব্যবহার করা হয় না তাহলে পাঁচ থেকে নয় পর্যন্ত হলে এর জন্য একটি ছাগল জাকাত দিতে হবে আসলে উঁট কত বড় প্রাণী উঁটের জাকাত যদি শুরু থেকেই উঁট দিয়ে হতো তাহলে অনেকের জন্য হয়তো কষ্টকর হতো এর জন্য ইসলাম সহজ করে দিয়েছে বিষয়টিকে তাহলে পাঁচটি থেকে নয়টি পর্যন্ত হলে একটি ছাগল জাকাত দিতে হবে দশ থেকে ১৪ পর্যন্ত যদি হয় তাহলে দুটি ছাগল জাকাত দিতে হবে পনেরো থেকে ১৯ পর্যন্ত যদি হয় পনেরো থেকে ১৯ পর্যন্ত হলে তিনটি ছাগল জাকাত দিতে হবে ২০ থেকে ২৪ পর্যন্ত যদি হয় তাহলে চারটি ছাগল জাকাত দিতে হবে এরপর যদি ২৫ থেকে ৩৫ পর্যন্ত হয় তাহলে একটি বেন্তু মাখাজ এটা বলা হয় এমন উটনি যেটা এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর শুরু করেছে পঁচিশ থেকে ৩৫ পর্যন্ত এটা হলে একটা উঁট তখন জাকাত দিতে হবে তবে উঁট পূর্ণ নয় একটি উঁটির বাচ্চা যেই বাচ্চা এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর শুরু হয়েছে এভাবে উঁটের জাকাত আবারও বলছি আমরা পাঁচ থেকে নয় পর্যন্ত একটি ছাগল দশ থেকে ১৪ পর্যন্ত দুটি ছাগল পনেরো থেকে ১৯ পর্যন্ত তিনটি ছাগল ২০ থেকে ২৪ পর্যন্ত চারটি ছাগল আর ২৫ থেকে ৩৫ পর্যন্ত এক বছর পূর্ণ হয়েছে দ্বিতীয় বছর শুরু হয়েছে এমন একটি উঁটের বাচ্চা এ পর্যায়ে আরও বিভিন্ন রকমের সংখ্যা রয়েছে যেগুলি সময় সুযোগে যিনি এই অবস্থায় পৌঁছবেন জেনে নেবেন ইনশাল এরপর আসুন গরুর জাকাত গরুর জাকাতের ক্ষেত্রে আমরা বলেছি এক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ হচ্ছে তিরিশটি তিরিশটি গরু যদি কারো অধীনে না থাকে তাহলে তার উপর জাকাত ফরজ নয় বরং তিরিশটি গরু তার কাছে হবে কিভাবে পূর্ণ এক বছর তার অধীনে থাকবে এবং এই তিরিশটি গরু সায়েমা হবে কোনো কাজে ব্যবহার হয়নি ক্ষেত খামারে চাষবাস ইত্যাদির ক্ষেত্রে তাহলে এই তিরিশটি গুরু থাকলে তিরিশটি গুরু যখন হবে তাহলে তার জন্য একটি এক বছরের একটি গরুর বাচ্চা জাকাত দিতে হবে এক বছরে তাবি বা তাবি আহ সেটা কত তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত যদি গরু কারো অধীনে থাকে তাহলে এক বছরের একটি গরুর বাচ্চা জাকাত দেবে চল্লিশ থেকে উনষাট পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে একটি হলো মুসেন্না অর্থাৎ এমন একটি গরুর বাচ্চা যে গরুর বাচ্চা দ্বিতীয় বছর পূর্ণ হয়েছে তৃতীয় বছর শুরু করতে যাচ্ছে এমন একটি গরুর বাচ্চা জাকাত দেবে যদি চল্লিশ থেকে উনষাট পর্যন্ত হয় ষাট থেকে উনসত্তর যদি হয় তাহলে দুটি এক বছর পূর্ণ হওয়া গরুর বাচ্চা সত্তর থেকে উনআশি যদি হয়ে থাকে তাহলে একটি এক বছর পূর্ণ হয়েছে এমন গরুর বাচ্চা আরেকটি দুই বছর পূর্ণ হয়েছে এমন গরুর বাচ্চা আশি থেকে উনানব্বই যদি হয় তাহলে দুটি দুই বছরের পূর্ণ হয়েছে এমন গরুর বাচ্চা নব্বই থেকে নিরানব্বই যদি হয়ে থাকে তাহলে তিনটি এক বছর পূর্ণ হয়েছে এমন গরুর বাচ্চা একশো থেকে একশো নয় পর্যন্ত যদি হয় তাহলে দুটি এক বছর পূর্ণ হয়েছে এমন আর একটি দুই বছর পূর্ণ হয়েছে এমন গরুর বাচ্চা জাকাত দিতে হবে ছাগলের জাকাত ছাগলের জাকাতের ক্ষেত্রেও একইভাবে আমরা বলবো যে এক্ষেত্রেও একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে সেই পরিমাণ হতে হবে পূর্ণ এক বছর হতে হবে এবং সায়মা হতে হবে আর সেই ছাগলগুলি কোনো কাজে ব্যবহার করা হয় না এমন হতে হবে বৎসর পূর্ণ হতে হবে ছাগলের পরিমাণের ক্ষেত্রে বলবো আমরা সর্বনিম্ন পরিমাণ হচ্ছে চল্লিশ অতএব কারো কাছে যদি উনচল্লিশটি ছাগল থাকে তাহলে তার উপর জাকাত ফরজ নয় চল্লিশ থেকে একশো পর্যন্ত যদি ছাগল হয় তাহলে একটি ছাগল জাকাত দিতে হবে একশো একুশ থেকে দুইশো পর্যন্ত যদি হয় তাহলে দুটি ছাগল জাকাত দেবে দুইশো এক থেকে তিনশো পর্যন্ত যদি হয় তাহলে তিনটি ছাগল জাকাত দেবে চারশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত যদি হয় তাহলে চারটি ছাগল জাকাত দিবে পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই পর্যন্ত যদি হয় তাহলে পাঁচটি ছাগল জাকাত দিবে এভাবে তার জাকাতের সেই পরিমাণ রয়েছে অর্থাৎ আবারও বলছি চল্লিশ হলো সর্বনিম্ন কারো অধীনে চল্লিশটি ছাগল যদি পূর্ণ এক বছর হয় এবং এই ছাগলগুলি সায়মা হয় তাহলে তাকে একটি জাকাত দিতে হবে এক বছর পূর্ণ হলে চল্লিশ থেকে একশো পর্যন্ত একশো একুশ থেকে দুইশো পর্যন্ত দুটি ছাগল দুইশো এক থেকে দুইশো এক থেকে তিনশো উনচল্লিশ পর্যন্ত দুটি ছাগল চারশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত চারটি ছাগল পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই পর্যন্ত পাঁচটি ছাগল সুপ্রিয় দর্শক শ্রোতা এমনইভাবে গৃহপালিত পশু যদি কারো অধীনে থাকে এভাবে তাহলে তার জাকাত দিতে হবে শেষে আরেকটি প্রশ্ন জাগতে পারে কারো অধীনে যদি কিছু উট রয়েছে কিন্তু সেটি পূর্ণ নয় পরিমাণে পূর্ণ নয় কিছু গরু রয়েছে তাও পরিমাণে পূর্ণ নয় কিছু ছাগল রয়েছে তাও পরিমাণে পূর্ণ নয় সবগুলিকে যদি একত্রে মূল্যায়ন করা হয় হয়তো চল্লিশটি ছাগলের সমান হবে অথবা তিরিশটি গরুর সমান হবে অথবা পাঁচটি উটের সমান হবে তাহলে কি তার উপর জাকাত ফরজ হবে জবাব না তাহলে তার উপর জাকাত ফরজ হবে না ঠিক এমনইভাবে কেউ যদি আজকাল আধুনিক যুগে খোলা মাঠে গরু ছাগল পালার সুযোগ নেই কিন্তু এই আধুনিক যুগে আমাদের অনেকেই বিভিন্ন রকমের খামার তৈরি করছি সেই খামারে আমরা চল্লিশটি নয় শত শত ছাগল আমরা পালছি তো এই খামারের ছাগলগুলিকে আমরা সায়মা বলতে পারবো না যেহেতু সেগুলি নিজে নিজেই বছরের অধিকাংশ চড়ে বেড়ায় না তাহলে এগুলির কি জাকাত ফরজ হবে জবাব না এগুলি চতুষ্পর্যন্ত হিসাবে গৃহপালিত পশু হিসাবে তার জাকাত ফরজ হবে না কিন্তু এটা যেহেতু একটি ব্যবসা তাই ব্যবসায়ী সম্পদ হিসাবে এর জাকাত দিতে হবে ঠিক এমনইভাবে মানুষের বাড়িতে দু চার দশ বিশটা মুরগি থাকে কিন্তু দেখা যায় এখন আলহামদুলিল্লাহ বিশাল বিশাল মুরগির খামার এই বিশাল মুরগির খামারে যেখানে দুই চার দশ বিশ নয় দুই চার হাজার হয়ে থাকে তাহলে এর কোনো জাকাত দিতে হবে কি না জবাব এটাও এই ধরনের কোনো সিস্টেম অনুযায়ী তার জাকাত নয় বরং সেটা জাকাত দিতে হবে তার ব্যবসায়ী সম্পদ হিসাবে যেটা আমরা ব্যবসায়ী সম্পদের সময় আলোচনায় আসব অনুরূপভাবে কারো যদি কয়েকজন মালিকের মিলে এই ধরনের গরু বা ছাগল বা উঁট হয়ে যায় তাহলে কি জাকাত না তাহলে সেক্ষেত্রে জাকাত হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন গৃহপালিত পশু যার অধীনে এই শর্ত সাপেক্ষে ও পরিমাণে হবে তাকে অবশ্যই জাকাত দিতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জাকাতের বিষয়গুলি সঠিকভাবে পালন করে বুঝে সে অনুযায়ী যেন পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন হে সম্মানিত মুসল্লি আপনি আপনার সলাতের ব্যাপারে এত উদাসীন কেন কেন আপনি কি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করেন আপনার সালাত রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হচ্ছে কিনা তা কখনো যাচাই করেছেন কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের আশহাদু সেদিন সালাত শুদ্ধ না হলে আপনার জীবনের যাবতীয় আমূল বাতিল হবে حي على الصلاة আপনি কি বিশুদ্ধভাবে সালাত আদায় করতে চান দেখুন আমার নিয়মিত প্রোগ্রাম সালাতুর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম وسلم دائما ابدا على حبيبي কিভাবে সহি হাদিসের আলোকে আমরা সালাত আদায় করব জানার জন্য দেখুন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সালাত আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা